ইন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই আশা রাখি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন কুশল মঙ্গলে আছেন সুখে থাকুন শান্তিতে থাকুন সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন আল্লাহ রব্বুল আলমিনের কাছে এই কামনা করি যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুক যারা ঋণে ভুগছে আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুক ওইরূপ যাদের জীবনে কোনো রকমের অভাব বা অশান্তি আছে আল্লাহ রব্বুল আলমিন তাদের সকলের জীবনে সুখ শান্তি ফিরিয়ে দিক ও সকলের মনোকামনা আশাকে পুরো করুক আমাদের সকলকে সৎপথে চলার অসৎ পথ থেকে দূরে থাকার এবং এক অপরকে সৎ উপদেশ দেওয়ার তৌফিক দান করুক আমরা যেন সত্য বা হক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমাল করে সেটা অন্যদের কাছে পৌঁছে দিতে পারি বা অন্যদের সামনে তুলে ধরতে পারি আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সেই মনোবল অনেক তৌফিক দান করুক আমিন ইয়ারব্বাল আলমিন এই দুয়ার সঙ্গে আমি আজকের পর্ব শুরু করতে চলেছি আমি এমাম রেজা আলাহিসাল্লামের দোয়া শিক্ষা নিয়ে আলোচনা করছিলাম আমাদের অষ্টম এমাম এমাম রেজা আলাহিসাল্লাম উনি নিজের এক বিখ্যাত হাদিসে বলছেন আলমার ও মখবু উন তাহতালেসানে মানুষ নিজের জিব্বাহর পিছনে লুকিয়ে আছে আলমার ও মখবু উন তাহত আলিসানে মানুষ নিজের জবানের পিছে জিব্বাহর পিছে লুকিয়ে আছে তো কে তো অরাফু তোমরা কথা বলো যাতে তোমাদের পরিচয় হয় অর্থাৎ ইমাম রেজা আলাইসালাম বলছেন যে তোমাদের ভাষার মাধ্যমে তোমাদের পরিচয় হবে যেমন ভাষা ব্যবহার করবে বা যেমনভাবে অন্যদের সঙ্গে বার্তালাপ করবে কথা বলবে সেই হিসাবে তোমার একটা পরিচয় গড়ে উঠবে আমরা যদি ভালো ভাষায় কথা বলি শান্ত ভাষায় কথা বলি মিষ্টি ভাষায় কথা বলি তাহলে অন্যরা আমাদেরকে ভালো বুঝবে ভালো মনে করবে কিন্তু আমরা যদি অসৎ ভাষা ব্যবহার করি যদি টক ভাষায় কথা বলি তিতো ভাষায় কথা বলি অভদ্র ভাষায় কথা বলি কি উচ্চ স্বরে বা উচ্চ আওয়াজে যদি কথা বলি তো সেভাবে আমাদের একটা পরিচয় হবে যে লোকটা অভদ্র অশিক্ষিত কিভাবে কথা বলতে হয় কিভাবে আলাপ আলোচনা করতে হয় জানে না তাই আমাদেরকে কথা বলার সময় খুব সতর্ক হয়ে বা সংযত হয়ে কথা বলতে হবে আমাদের ভাষা আমাদের পরিচয় করাবে আমরা যদি মানুষের সঙ্গে মিষ্টি ভাষায় সরল ভাষায় শান্তিপূর্ণ ভাষায় কথা বলি তো সামনেওয়ালা আমাদের কথা কে শুনবে বোঝার চেষ্টা করবে বা সম্মান করবে বা আমাদের কথার সম্মান দিবে কিন্তু আমরা যদি ভালো কথা টক ভাষায় তেতো ভাষায় বলি বা অভদ্র ভাষায় বলি তো ভালো কথাও অনেক অনেক সময় শুনতে ভালো লাগে না তাই এই জিনিসটা খেয়াল রাখতে হবে এমাম বলছেন আলমার ও মকবু উন তেহতালিসানে মানুষ নিজের জিব্বাহর পিছনে লুকিয়ে আছে সে যেভাবে কথা বলবে ভাষা প্রকাশ করবে সেইভাবে তার পরিচয় হবে বা লোক তাকে চিনবে কে তো অরাফু কথা বলো যাতে তোমার পরিচয় হয় তো আমরা যদি ভালো কথা বলি তাহলে আমাদের একটা ভালো পরিচয় গড়ে উঠবে আর যদি খোদা না করুক আমরা মন্দ ভাষায় কথা বলি তো আমাদের পরিচয় মন্দ হয়ে যাবে আশা রেখে এটা মনে রাখবেন এবারে আমি এমাম রাজা আলাইসালামের যে তালিমাতগুলো আপনাদেরকে শোনাচ্ছিলাম গত এপিসোডে কিছুটা শুনিয়েছিলাম আজ তার আগে কন্টিনিউ করছি এমাম রেজা আলাইসালাম বলছেন কবি আপনি দিনী ভাই সে জেদাল ইয়া हद মেজাহ না করো আর উনসে ঝুটে ওয়াদে মত করো এমাম ইমাম রেজা আলাইসালাম বলছেন কখনও নিজের ধার্মিক ভাইদের সঙ্গে মুসলমান ভাইদের সঙ্গে বা অন্য মানুষের সঙ্গে ঝগড়া করো না বা এমন ভাষায় কথা বলো না যে ভাষায় কথা বললে সে শুনে দুঃখ পাবে কি রাগ করবে আর কারো সঙ্গে বেশি রহস্য করো না এতে তোমার সম্মান আঘাত পাবে আর এমাম রাজা ইসলাম বলছেন কারোর সঙ্গে যেন মিথ্যা অঙ্গীকার করো না ঝুঠাও আদামত কানা অর্থাৎ মিথ্যা আশা দিও না কাউকে ওয়াদা করো না যতটা করতে পারবে ততটাই ওয়াদা করবে মিথ্যা আশা দিয়ে কাউকে টলানো শরিয়াতে জায়েজ নয় ওয়াদা খেলাফি গুনাহে কবিরা মানে কারোর সঙ্গে যদি আপনি বা আমি ওয়াদা করি আর সেটা যদি পুরো না করি তো হাসরের দিনে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে দাঁড় করাবে ওয়াক্কুফুহুম ইন্নাহ মসউলুন এদেরকে দাঁড়াও দাঁড় করাও এদের কাছে জিজ্ঞাসা করো কেন মিথ্যা ওয়াদা করেছিল যে ওয়াদা পুরো করতে পারবে না তাই আমরা যে সমস্ত ওয়াদা করি বা করছি বা করব তার জন্যে খুব চিন্তাধারার পরে ওয়াদা করব। মিথ্যা ওয়াদা কারো সঙ্গে করা উচিত নয় কাউকে আশায় রেখে পরে যদি তাকে না দেওয়া হয় তার আশা যদি পূরণ না করা হয় তো সে বেদনা পায় কষ্ট পায় আর কাউকে আঘাত দেওয়া কষ্ট দেওয়া এটা মহাপাপ তাই আনন্দিত হয়ে বা কারোর কথায় খুশি হয়ে সঙ্গে সঙ্গে ওয়াদা করতে নেই ধীরে শেষে শান্তপূর্ণভাবে আগে পরিবেশ বা পরিস্থিতিকে বুঝতে হবে যে এটা আমি করতে পারবো কি না তারপরে ওয়াদা করবেন বরং আগে দিন ওয়াদা করবেন না ডাইরেক্ট দিন সে বেশি খুশি হবে তবে আশায় রেখে যদি না দেন তো সে আঘাত পাবে তাই বাংলায় একটা কথা বলা কথা বলে যে বিশ্বঘাতক হওয়া ভালো আশাঘাতক হতে নেই মানে আপনি দিতে পারছেন না পরিষ্কার মানা করে দিন সে ওই সময় হয়তো একটু কষ্ট পাবে কিন্তু আপনাকে মানে ভুল বুঝবে না কিন্তু যদি আপনি তাকে ওয়াদা করেন বারবার ওয়াদা করেন আশায় রাখেন আর শেষে যে দু মাস চার মাস পরে যে তাকে মানা করে দেন তো সে কষ্ট পাবে কেননা যদি আপনি প্রথমেই মানা করে দিতেন সে অন্য একটা রাস্তা দেখতো অন্য কোনো উপায় খুঁজতো সে আপনার আশায় থেকে এখন আজ তার প্রয়োজন তখন আপনি মানা করে দিচ্ছেন নিজের মানে অভিযোগ দেখাচ্ছেন যে আমার কাছে নেই বা আমি দিতে পারছি না তো এই যে আশায় রেখে তার সময়টা নষ্ট করেছেন এর জন্যে কিন্তু আল্লাহর নিকটে দায়ী হবেন তাই ওয়াদা যদি করো তো সেটাকে পুরো করো নবী করিম সাল্লাহ ইসলামও নিজের হাদিসে বলেছেন যে ছটি জিনিসের যদি তোমরা ওয়াদা করো বা আমার ছটি কথা যদি তোমরা মেনে নাও তো আমি তোমাদের জান্নাতের জামিন হব অর্থাৎ তোমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার বা পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার তার মধ্যে একটি কথা হচ্ছে এদা ওয়াত্তুম ফালা তুখলেফু যদি কারোর সঙ্গে কোনো প্রকারের ওয়াদা করো অঙ্গীকার করো তো অঙ্গীকারকে যেন ভঙ্গ করো না ওয়েদা হুদ্দিস্তুম ফালা তকদিবু যখন কথা বলবা তো ঝুট মানে মিথ্যা কথা বলবে না কারোর সঙ্গে তো আমাদেরকে মনে রাখতে হবে এমাম রেজাল ইসলাম কী বলছেন যে কারোর সঙ্গে মিথ্যা ওয়াদা করো না আগে এমাম रज़ा इस्लाम বলছেন মা बाप को मोहब्बत भरी निगाह से देखना इबादत নিজের মাতা পিতাকে যদি ভালোবাসার নজরে দেখা হয় আদর ও সম্মানের নজরে দেখা হয় তো এটাও আল্লাহর এবাদতের সমান স্বভাব রাখে চিন্তা করুন আল্লাহ কত করুণময় কত দয়াময় আর মা বাপের কত সম্মান আল্লাহর নজরে তাই আল্লাহ বলেছে ওয়াকাদা রব্বকা আল্লাহ তাবুদ ইল্লা ইয়া ওয়াবিল ওয়ালেদেইনে এহসানা এটা তোমার প্রতিপালকের চূড়ান্ত সিদ্ধান্ত যে তার ছাড়া অন্য কারো উপাসনা করো না আর তারপরে যে নেকি করবা সেটা নিজের মাতা পিতার সঙ্গে অবিল ওয়ালেদাইনে এহসানা নিজের মাতা পিতার সঙ্গে নেকি করো ভালো করো তাদের খেদমত করো তাদের সেবা করো মাতা পিতার খেদমত করলে আল্লাহ জীবনে বৃদ্ধি করে দেয় মাতা পিতার খেদমাত করলে আল্লাহ রুজিতি বৃদ্ধি করে দেয় মাতা পিতার খেদমাত করলে আল্লাহ ওই বাচ্চাকে সমস্ত বিপদ আপদ থেকে মুক্তি দান করে মাতা পিতার সেবা করলে আল্লাহ বাচ্চাদের জীবনে সুখ শান্তি দান করে তো আমরা নিজের জীবনে সকলেই সুখ শান্তি চাই আমরা সকলেই উন্নতি করতে চাই তো যদি সত্যি অন্তর থেকে এটা চাই তো যাদের মাতা পিতা বেঁচে আছে তারা যেন নিজের মাতা পিতার সেবা করে তাদের থেকে যদি দোয়া নেয় তো অবশ্যই সে এওকালো পরকালে সফলগামী হবে আর যদি খোদা না করুক কারণ মাতা পিতা মারা গিয়ে থাকে তো সে নিজের মাতা পিতার ইসালে স্বভাবের জন্য নেকি করুক মানে দান খয়রাত করুক কোরআন তেলাওয়াত করুক নামাজ পড়ুক বা অন্য যে কোনো এমন নেকি যেটা করলে তার মা বাপ স্বভাব পাবে আল্লাহ আমি আজ এই গরিবকে দশটা টাকা দিচ্ছি এর স্বভাব যেন আমার মা বাপ পায় আল্লাহ রব্বুল আলমিন আমি এই গরিবকে আহার করাচ্ছি এর স্বভাব যেন আমার মা বাপ পায় আল্লাহ রব্বুল আলমিন আমি এই গরিবকে কাপড় পরিধান করাচ্ছি এর স্বভাব যেন আমার মা বাপ পায় এইভাবে যত নেকির নিয়াত করে মা বাপের জন্য করবেন সমস্ত নেকির সব ওনারা পাবেন আর এটা করোনা হাদিস থেকে প্রমাণ তা আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক আমরা যেন নিজের মাতা পিতার খেদমত করতে পারি সেবা করতে পারি আর যদি সেবা নাও করি তো কমস কম মাতা পিতার সঙ্গে সদ্ব্যবহার মানে তাদেরকে সুদৃষ্টিতে দেখা তাদেরকে ভালোবাসার নজরে দেখা কত বড় স্বভাব মা বাপকে মহব্বত ভরি নিগাহ সে দেখা ইবাদত মানে নিজের মা বাপেরকে মাতা পিতাকে ভালোবাসার নজরে স্নেহ ও শ্রদ্ধার নজরে যদি দেখা হয় তো এই দৃষ্টি এবাদত রাখে চিন্তা করুন আগে এমাম বলছেন মা বাপকে নারাজ করলে সে উমর কম হয়ে যাতি যারা নিজের মাতা পিতাকে অসন্তুষ্ট করে নারাজ করে মানে মাতা পিতাকে দুঃখ দেয় কষ্ট দেয় তাদের বয়স আল্লাহ কম করে দেয় হয়তো কারোর বয়স আশি বছর লেখা ছিল সে নিজের মাতা পিতার সঙ্গে দুর্ব্যবহার করেছে সুতরাং আল্লাহ তার বয়স দশ বছর কম করে দিচ্ছে সত্তর বছরে সে মারা যাবে কি সত্তর বছর লেখা ছিল সে মা বাপের সঙ্গে দুর্ব্যবহার করেছে চল্লিশ বছরে আল্লাহ তাকে এই দুনিয়া থেকে তুলে নেবে তো আমরা যদি নিজের মা বাপের খেদমত করে আমরা যদি নিজের বয়সে বৃদ্ধি চাই আমরা সবাই বেশি বেশি দিন বেঁচে থাকতে চাই তো উপায় হচ্ছে মাতা পিতার সেবা করুন নবী করিম সাল্লাম বলেছেন আখদিম ওয়ালে দেখ নিজের মাতা পিতার সেবা করো তারা আলে বানি বানিন নিজের বাচ্চাদের বাচ্চাদেরকে দেখবে তার মানে কি মানে আল্লাহ তোমাকে এত বয়স দান করবে যে তুমি তোমার নাতিপুতিদেরকে দেখবে তো আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক আমরা যেন নিজের মাতা পিতার সেবা করতে পারি আগে ইমাম রেজা ইসলাম বলছেন जो किसी हादतमंद की हाजत रवाई करे खुदावंद आलम उसकी दुनिया आखरत दोनों দোনো আসান কর দেগা যদি কেউ কোনো প্রয়োজনীয় মমিনের কোনো হাজাত মানে প্রয়োজনকে পুরো করে দেয় তো আল্লাহ রব্বুল আলমিন তার দুনিয়া আখারাতের প্রয়োজনকে পুরো করে দেবে কত বড় সুন্দর কথা ইমাম রেজা ইসলাম বলছেন আমরা সবাই চাই আমাদের প্রয়োজন যেন সময় পুরো হয়ে যায় কিন্তু আমরা সেই কাজ করছি না যে কাজ করলে আমাদের প্রয়োজন পুরো হবে অন্যদের সহযোগিতা করলে তখন আল্লাহর ফেরিস্তারা আল্লাহর হুকুমে আমাদের সহযোগিতা করে তাই হাদিসে বলা হয়েছে নবীও বলেছেন এবং আহলে বায়াত শিক্ষা দিয়েছেন তুমি যদি নিজের জীবনে কোনো জিনিসের অভাব অনুভব করো তো সেটা অন্য কারোর জন্যে করার বা পুরো করার চেষ্টা করো যখন তুমি সেটা অন্য কারোর জন্য পুরো করার চেষ্টা করবে আল্লাহর ফেরিস্তারা তোমার ওই আশা পুরো করার জন্য সহযোগিতা করবে তোমার চেষ্টা সফল হবে কি না কোনো গ্যারান্টি নেই কিন্তু আল্লাহর ফেরিস তারা যদি তোমার সহযোগিতা করতে চায় তো যে কোনো সময় তারা সহযোগিতা করতে পারে আর তোমার মনোকামনা আশা তারা পুরো করে দিতে পারে আল্লাহর হুকুমে তোমার মনোকামনা আশা পুরো হয়ে যাবে তাই হাদিসে এও বলা হয়েছে নিজের জন্য দোয়া করার আগে অন্যের জন্য দোয়া করো কেননা যে দোয়া তুমি অন্যদের জন্য করবে তোমার জন্য ওই দোয়া ফেরিস্তারা যারা আল্লাহর নিকটে তারা আল্লাহর কাছে ওই দোয়া করবে আমার বা আপনার দোয়া হয়তো কবুল নাও হতে পারে কিন্তু ফেরিস্তাদের দোয়া কখনো আল্লাহ রদ করে না তাই নিজের জন্য আমরা যা কিছু চাই বা আশা রাখি আমরা সেই দোয়াটা সেইগুলো অন্যদের জন্য চাইবো মনে করুন আমার কাছে বাড়ি নেই ভালো তো আমি দোয়া করব আল্লাহ যাদের কাছে ভালো বাড়ি নেই খোদা তুমি তোমার রহম করমে তাদেরকে ভালো বাড়ি দান করো তো যখন এই দোয়া আমার মুখ থেকে বাইর হবে সঙ্গে সঙ্গে এই দোয়া আল্লাহর ফেরিস তারা আমার জন্য করবে যে আল্লাহ এ তোমার বান্দাকে কত ভালোবাসে কত মনে দয়া আছে যে নিজের প্রয়োজন থাকতেও অন্যর জন্য দোয়া করছে তখন ওই তারা আল্লাহর কাছে দোয়া করবে আল্লাহ তুমি একে একটা সুন্দর বাড়ি দান করো তখন ওই তারা সাহায্য করবে উপায় করে দেবে সুন্দর বাড়ি পাওয়ার জন্যে ওইভাবে যে কোনো জিনিস যা আমরা নিজের জীবনে সুখ শান্তির জন্য আশা করি বা চাই সেগুলো আমরা দুয়ার মাধ্যমে অন্যদের জন্য চাইব যাহাতে ওই সমস্ত জিনিসের জন্যে ফেরিস্তারা আল্লাহর নিকটে আমাদের জন্যে আবেদন বা অনুরোধ করে আর ফেরিস্তাদের আবেদন বা অনুরোধ আল্লাহ কখনো রদ করে না আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক আমরা যেন আল্লাহর বান্দাদের সেবা করতে পারি হাদিস কি বলছে जो किसी हाजतमंद की हाजत रवाई करे खुदावंद आलम उसकी दुनिया ও আখরাত দোনো আসান করেগা আমরা দুনিয়া ও আখরাতে আসানি চাই বিশেষ করে আখরাতের যে কষ্ট সে কষ্ট যদি আমি বর্ণনা করি তো সম্ভব নয় আর সেই সময় সবার প্রাণ থেকে এই আওয়াজ উঠবে আল্লাহ এই কষ্ট থেকে আমাকে মুক্তি দান করো তো সেই কষ্ট থেকে যদি আমরা মুক্তি চাই তো এই দুনিয়ায় তাদের কষ্ট দূর করতে হবে যারা কষ্টে আছে বা দুঃখে আছে পেরেশান যারা আছে তাদের পেরেশানিকে দূর করতে হবে তাহলে আল্লাহ হাসরের দিনে কেয়ামাতের দিনে আমাদের কষ্টকে দূর করে দেবে আশা রাখি এমামের এই হাদিসগুলো আমরা মনে রাখার চেষ্টা করব। আগে এমাম বলছেন কিসি ভি কাম কে লিয়ে আউ্বাল ওয়াক্ত নামাজ তর্ক না করো কত সুন্দর একটা উপদেশ আমি অনেক অনেক সময় আমার দর্শক বিন্দুদের জন্যে এর আগেও বলেছি যে নামাজের সময় হলে নিজেকে বা অন্যকে বলুন আগে নামাজ পরে কাজ আগে কাজ পরে নামাজ নয় মনে রাখবেন আগে নামাজ পরে কাজ নামাজ পড়ে তারপরে কাজ করুন ওই কাজে বরকত হবে উন্নতি হবে আর লাভবান হবেন কিন্তু নামাজকে যদি ইগনোর করে নামাজকে যদি চেজ্য করে কাজ করুন তো ওই কাজ মানে অমঙ্গল হবে ভালো হবে না বরকত হবে না আর যেমন আপনি চাচ্ছেন বা আমরা চাচ্ছি হয়তো তেমন হবে না তাই নামাজের সময় হলে এমাম বলছেন আউ্বালে ওয়াক্ত নামাজকে তর্ক মাত করো মানে কাজ করার জন্যে নামাজকে যেন দেরি করো না বা নামাজকে যেন ছোড়ো না নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে কাজে লাগো সমস্ত কাজে উন্নতি হবে বা বরকত হবে তারপর এমাম বলছেন বিমারও কো জব উনকা দিল জব বিমারও কো জব উনকা দিল মায়ল না হো জবরদস্তি গজা না দো মানে কোনো অসুস্থ ব্যক্তি আপনারা জান যারা অসুস্থ হয় তাদের মুখের মজা টেস্ট চেঞ্জ হয়ে যায় তো অনেক অনেক জিনিস আমরা তাদেরকে খেতে দিতে চাই কিন্তু তাদের মন চায় না তো এমাম বলছেন জোর করো না মানে একটা জিনিস অসুস্থ মানুষ তার মুখে ভালো লাগছে না সে খেতে চাচ্ছে না আমরা জোর করে দিচ্ছি না যে জিনিস মনে রাখবেন মানুষ স্বেচ্ছায় খায় সেই জিনিস তার শরীরে লাগে আর তার একটা ভালো ফল রেজাল্ট দেখা যায় কিন্তু অনিচ্ছুকভাবে সে চাচ্ছে না জোর করে যদি তাকে খেতে দেওয়া হয় তো সেটা তার জন্যে উপকারক নয় অপকারক প্রমাণ হবে মানে তাকে লাভ দেবে না ক্ষতি করবে হয়তো হয়তো বমি হয়ে যাবে হয়তো সে আরও কষ্ট পাবে বিশেষ করে অসুস্থ মানুষকে কোনো জিনিস খেতে যেন বাধ্য করবেন না হ্যাঁ ওষুধ রূপে আমরা কিছু দিতে পারি কি প্রয়োজন হিসেবে ডাক্তার বলছে এই ওষুধটা খাওয়ার আগে কিছু খেতে হবে তখন তাকে কিছু খেতে দিন তবে এমন জিনিস খেতে দিন যেটা সে পছন্দ করে এমন জিনিস দেবেন না যেটা সে পছন্দ করছেন আর তাকে জোর পূর্বক দিচ্ছেন এটা তার জন্যে হানিকারক হতে পারে আগে মাম বলছেন মসারত ও সাদমানি তিন জিজসে সে হাসিল হতি হ্যায় মনে রাখবেন কত সুন্দর কথা বলছেন ইমাম এই কথাগুলো সত্যি মনে রাখার মতো আর যদি আমরা মনে রেখে চলি আমাদের জীবন এত সুন্দর হবে যা ভাষায় বর্ণনা করা সম্ভব নয় আর এই সমস্ত জিনিসের ওপরে মানে প্র্যাকটিক্যাল বাস্তবে যারা পরীক্ষা করেছে আমার গুরুজনেরা আমার দর্শকবিন্দুর মধ্যে যারা অভিজ্ঞতা রাখে তানারা বলবেন হ্যাঁ মৌলানা সাহেব ইমাম নবীরা যে কথা বলেছেন এ কথা কখনো ভুল হতে পারে না এটাই প্র্যাকটিক্যাল এটাই বাস্তব এটাই হকিকত তাই ইমাম রেজা আলাইসালাম বলছেন সুখ শান্তির জন্যে তিনটি জিনিসের প্রয়োজন আছে মোসাররত ও সাদমানি তিন চিজও সে হাসিল হতি মানে খুশি আনন্দ তিনটে জিনিসের মাধ্যমে মানুষ অর্জন করতে পারে বা হাসিল করতে পারে এক নম্বর মাফিক শেরিকে হায়াত মানে এমন জীবনসাথী যার সঙ্গে মনোমিল আছে স্বামী স্ত্রীর মধ্যে যদি মনোমিল থাকে তো তাদের জীবন স্বর্গ হয়ে যায় তাদের জীবন সুন্দর হয়ে যায় কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে যদি মনোমিল না হয় স্বামী স্ত্রী যদি এক অপরকে না না বোঝে তাদের মধ্যে যদি আন্ডারস্ট্যান্ডিং না হয় তখন জীবন কিন্তু খুব কঠিন হয়ে যায় স্বামী স্ত্রীর মধ্যে যতক্ষণ মনোমিল না হয় তাদের জীবন মধুর জীবন হয় না তাই স্বামী স্ত্রীর মধ্যে যদি মনোমিল হয় তখন মানুষের জীবনে একটি সুখ শান্তি সে অনুভব করে ভালো লাগে তাই এমাম বলছেন শান্তি বা সুখ যদি চাও তো এই তিনটে জিনিস নিজের জীবনে রাখার বা আসার কামনা করো এক নম্বর হচ্ছে মোয়াফিক শেরিক হায়াত মানে এমন জীবনসাথী যার সঙ্গে মনোমিল আছে দ্বিতীয় নেক আওলাদ মানে ভালো সুসন্তান সন্তানরা যখন কথা শোনে মা বাপের কথা শোনে মাতা পিতার হুকুমকে মেনে চলে তখন মা বাপ শান্তি পায় তারা খুশি হয় কিন্তু সন্তান যদি অবাধ্য হয় সন্তান যদি মাতা পিতার কথা না মেনে চলে তখন মা বাপ বড় কষ্ট পান বড় আঘাত পান খুব দুঃখ পান এমন এমন সময়ে আমি নিজের চোখে দেখেছি সন্তান যখন অবাধ্য হয়ে যায় বা মা বাপকে যখন আঘাত করে তখন মা বাপ বলেন নাচায় নাচেও মুখে বলেন এমন সন্তানের চেয়ে তো নিঃসন্তান থাকা ভালো এমন সন্তানের চেয়ে তো নিঃসন্তান থাকা ভালো মানে যদি আল্লাহ সন্তান না দিত তারা হয়তো অত কষ্ট পেত না যদি সন্তান অবাধ্য বা মা বাপের বিরোধী বিরোধিতা করে তখন মা বাপ যে কষ্ট পায় তাই ইমাম কি বলছেন জীবনের শান্তির জন্যে এমন সন্তানের প্রয়োজন আছে যারা নেক বা ফরমাবারদার মতি মা বাপের কথা মেনে চলে তৃতীয় জীবনে শান্তির জন্য যে জিনিসের প্রয়োজন সেটা হচ্ছে আচ্ছে দোস্ত মানে ভালো বন্ধু সুখ দুঃখে যে বন্ধু পাশে দাঁড়ায় সুখ দুঃখের সময় যে বন্ধুর সাথে থাকে এমন বন্ধুর প্রয়োজন আছে যদি আমাদের জীবনে এমন তিনটি জিনিস আমরা সঞ্চয় করতে পারি মনোমিল জীবনসাথী নেক আওলাদ মানে সুবোধ বা ভদ্র আওলাদ সন্তানাদি আর তৃতীয় সুন্দর বন্ধু যারা সুখ দুঃখে পাশে দাঁড়াবে বা সাথ দিবে শুধু সুখের সময় যখন পয়সা ছিল অনেক বন্ধু ছিল আজ আমি গরিব হয়ে গেছে আমার বন্ধুরা সবাই দূরে চলে গেছে এরা কখনো সত্য বন্ধু নয় এরা পয়সার বন্ধু যখন পয়সা থাকে বন্ধু হয়ে যায় পয়সা নেই বন্ধুত্ব নেই এমনকে বন্ধু করবেন না গরিবের সঙ্গে বন্ধুত্ব করুন সে যেন সুখ দুঃখে পাশে দাঁড়িয়ে থাকে আর সবচেয়ে ভালো বন্ধু হচ্ছে শিক্ষিত ব্যক্তি শিক্ষিত ব্যক্তির সঙ্গে যাদের মধ্যে আদাব আছে এখলাক আছে হাদিসে বলা হয়েছে এমন কোনো ব্যক্তিকে বন্ধু বানিও না যে হুকুমকে অমান্য করে যে আল্লাহর হুকুম মেনে না চলে সে তোমার কথা কখনো মানবে না যে আল্লাহকে ভালো না বাসে সে তোমাকে ভালোবাসবে না যে এমাম নবীদের কথা না মেনে চলে সে তোমার কথা কি করে মেনে চলবে তাই বলা হয়েছে সবসময় বন্ধু যাকে করবে আগে তার ব্যবহার দেখো তার আলাপ আলাচ আচরণ দেখো তার নেকি দেখো সে গুণী ব্যক্তি কিনা সে আল্লাহর কি কিনা আল্লাহর হুকুম মেনে চলে কিনা নবীর হুকুম মেনে চলে কিনা আহলে বায়তের হুকুম মেনে চলে কিনা যদি তারা আহলে বায়তের মান্যকারী মানে মতি বা ফার্মাবারদার হয় আল্লাহ রসুলের হুকুম যদি মেনে চলে তাকে বন্ধু বানাও সে সমস্ত সময় কাজে আসবে সুখ দুঃখে আর তোমাকে ভুল পথে যেতে দেবে না বরং তোমার নেকিতে সহকারী হবে সাহায্য করবে যেমন এর আগে আমি শুনিয়েছি যে যদি তুমি কাউকে ভালোবাসো এবং রেজাল ইসলামই বলেছেন যদি কাউকে ভালোবাসো তো এই সমস্ত উপদেশ দাও তো আমরা যদি ভালো লোককে বন্ধু করি তো সে আমাদেরকে ভালো উপদেশ দেবে কিন্তু যদি খারাপ লোককে বন্ধু করে করি তো কখনো সে ভালো উপদেশ দেবে না বরং আমাদেরকে ভুল পথের দিকে নিয়ে যাবে আর আজকের সমাজে আমি অনুরোধ করছি সমস্ত মাতা পিতার কাছে নিজের বাচ্চাদের ওপরে নজর রাখুন যুবক ছেলে মেয়েদের ওপরে নজর রাখুন তারা এমন সঙ্গী বা সাথীদের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে যারা পথভ্রষ্ট যারা ভুল পথের ওপরে চলছে কাল আপনার বাচ্চা যদি নাও চায় তাও হয়তো ভুল পথে হয়তো চলে যাবে কি ওদের সঙ্গে দেখে আপনার ভালো বাচ্চাকেও লোক ভুল বুঝবে যদি এ ভালো হতো তাহলে এই সমস্ত লোকদের সঙ্গে বা এই সমস্ত ছেলে মেয়েদের সঙ্গে কেন বেরিয়ে বেড়াচ্ছে এটা শুনতে আপনাদেরকে ভালো লাগবে না তাই অনুরোধ করছি নিজের বাচ্চাদের ওপরে নজর রাখুন তারা কোথায় যাচ্ছে কোথায় উঠছে কোথায় বসছে কাদের সঙ্গে মেলামেশা করছে এগুলো জানতে হবে পরিবেশ সুন্দরভাবে যদি আপনারা গড়ে তোলেন বা গড়ে তুলতে চান তো নিজের বাচ্চাদেরকে ভালো পরিবেশ দিন ভালো তারবিয়াত দিন ভালো শিক্ষা দিন তাহলে আপনাদের বাচ্চা আপনাদের থাকবে যদি সেইভাবে শিক্ষা না দেন বাচ্চা যদি একবার হাতছাড়া হয়ে যায় বাইরে চলে যায় সে যদি পাবলিকের কথা অন্যদের কথার ওপরে কান ধরা শুরু করে তখন আপনাদের কথা আর শুনবে না ভালো কথাও হয়তো শুনবে না তখন আপনারা বলবেন তার রাগ হবে আপনারা নিজের হাতে বা নিজের সামনে নিজের বাচ্চাকে অন্যদের কাছে চলে যেতে দেখবেন তখন এসে হয়তো অনেক অনেক সময় মাওলানাদের কাছে মৌলবী মাওলানাদের কাছে যেয়ে বলেন যে হুজুর আমার ছেলে পথভ্রষ্ট হয়ে গেছে আমার ছেলে ভুল পথে চলে গেছে কোনো দোয়া করে দিন কোনো তাবিজ দিয়ে দিন না দোয়া তাবিজের কোনো প্রয়োজন হবে না যদি বাল্যকাল থেকে তাদেরকে সঠিক শিক্ষা দেন শিক্ষা ভালো দিলে বাচ্চা ভালোভাবে গড়ে উঠবে সুন্দর তারবিয়াত পাবে সেও ভালো হবে তারপরে তার আওলাদরাও ভালো হবে এইভাবে পুরো বংশ পুরো নাসল একটা সুন্দর পরিবেশের মধ্যে চলবে আজ অনেক বংশ আছে যাদের বংশের নাম আছে এমাম নবীদের বংশ নিন তারা এইভাবে নিজের আল আওলাদকে তারবিয়ত দিয়েছেন যারা আজ তারা নিজের বংশের জন্যে নিজের আল আওলা পূর্বপুরুষদের জন্যে সুসম্মানের কারণ কিন্তু অনেক অনেক সময় যখন তরবিয়ত সঠিক না দেওয়া হয় আমাদের বাচ্চারা আমাদের জন্যে অপমানের কারণ হয়ে যায় আর আশা রাখি আমরা কেউ চাইব না যে আমাদের বাচ্চারা আমাদের জন্যে অপমানের কারণ হোক আর যদি সেটা না চাই তাহলে নিজের বাচ্চাদেরকে বাল্যকাল থেকে ভালো শিক্ষা দিতে হবে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে তাদের জন্য সুন্দর পরিবেশ তৈরি করতে হবে তারা যদি খারাপ মানুষের সঙ্গে বা অসৎ মানুষের সঙ্গে ওঠা বসা করে সেখান থেকে তাদেরকে দূরে রাখতে হবে তাদের সঙ্গী সাথে যদি ভালো নয় সেখানে যেতে মানা করতে হবে তাদেরকে বোঝাতে হবে তাহলে আমাদের বাচ্চারা আমাদের থাকবে বা আমাদের জন্য সুসম্মানের কারণ হবে আর যদি বাচ্চারা একবার ভুল পথে চলে যায় তো কিন্তু খুব দুঃখজনক মানে এমন কষ্ট না সইতে পারি না বলতে পারি কাউকে বলতেও পারবেন না তাই অনুরোধ করছি নিজের বাচ্চাদেরকে ভালো শিক্ষা দিন এইভাবে আমাদের ইমাম নবীরা আমাদেরকে শিক্ষা দিয়েছেন আর ওনারা বারবার বলেছেন কুন ওলানা রাইনা ওলা তা কুন আলাইনা না আমাদের জন্য সুসম্মানের কারণ হও অপমানের কারণ হয়েও না কেননা তোমাদের কাজ কর্ম ব্যবহার তোমাদের পর্যন্ত সীমিত থাকবে না তোমরা যা কিছু করবে সেটা আস্তে আস্তে আমাদের দিকেও আসবে আমি যদি ভালো কাজ করি তো লোক বলবে অমুক লোকটা খুব ভালো কাজ করে শিয়া বা ইমামের মান্যকারী দেখো কত ভালো কাজ করছে ইমামের মান্যকারীরা এত সুন্দর তো এনাদের ইমাম কত সুন্দর হবেন এটা একটা সুসম্মানের কারণ হবে ইমাম বলছেন এটাই কিন্তু আমরা যদি খারাপ কাজ করি তো শত্রুরা ইমামদেরকে খোটা দিবেন ইমামদেরকে বলবেন যে যেমন অনেক ইমামের যুগে এমন ঘটেছে যে ইমামরা এনাদের কি এই শিক্ষা দিয়েছে মানে ভুল করছি আমি আর তার জন্য দোষী হচ্ছেন ইমামরা এনাদের ইমামরা এনাদের নবী বা আহলেবাদ কেনাদেরকে এই শিক্ষা দিয়েছেন এইভাবে আমাদেরকে চলতে হবে যে আমাদের ব্যবহার যেন আমাদের জন্যে বা আমার ইমাম নবীদের জন্যে অপমানের কারণ না হয় আমাদের কর্ম আমাদের পর্যন্ত সীমিত থাকবে না আমরা ভুল করলে মাতা পিতা বদনাম হবেন বাপদাদারা পূর্বপুরুষরা বদনাম হবেন বংশের বদনামি হবে বা মজাব বদনাম হবে যে শিয়া ধর্মের লোকটা এই ভুল করেছে বা ইমামের মান্যওয়ালা এই ভুল করছে তাই আশা রাখি এই জিনিসগুলো আমাদের আমরা বোঝার চেষ্টা করব। আমরা ভুল করলে ভুল আমাদের পর্যন্ত সীমিত থাকবে না তাই নিজের বাচ্চাদেরকে ভালো তরবিয়ত দিতে হবে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক আমরা নিজেরাও যেন ভালো হতে পারি এমাম নবীদের এই শিক্ষার উপরে আমল করে আর এই পায়গাম আমরা যেন নিজের বাল বাচ্চাদেরকেও শেখাতে পারি তারাও যেন এইভাবে সুন্দর পরিবেশে গড়ে উঠতে পারে আগে এমাম বলছেন লোগো সে এজাহারে দোস্তি করনা আধি আকল হ্যাঁ মানে অন্যদের সঙ্গে মানুষের সঙ্গে বন্ধুত্বর আবেদন করা বা বন্ধুত্বর প্রকাশ করা যে আমি আপনার সঙ্গে বন্ধুত্ব করতে চাই বা আমি আপনার সঙ্গে মিলেমিশে থাকতে চাই আমি আপনাকে ভালোবাসি এইভাবে যখন কেউ কাউকে বলবে তো সামনেওয়ালা যদি সে শিক্ষিত হয় সুবোধ হয় ভালো মানুষ হয় তো সেও আমাকে ভালোবাসবে শ্রদ্ধার নজরে দেখবে সম্মান করবে আর এভাবে আমি যে এক বুদ্ধিজীবী ব্যক্তি তার পরিচয় হবে অন্যদের সঙ্গে বন্ধুত্বর প্রকাশ করা এটা বুদ্ধিজীবীর পরিচয় আর আমরা যদি অন্যদের সঙ্গে খোদা না করুক শত্রুতার পরিচয় করি মানে এমন ভাষায় কথা বলছি তাকে শুনতে ভালো লাগছে না কি এমন ভাষায় তাকে ডাকছি সে পছন্দ করছে না এটা কিন্তু আমাদের জন্যে হানিকারক মানে সে আমাকে শত্রু ভাববে আর আস্তে আস্তে হয়তো সে আমার বিরুদ্ধেও কাজ করতে পারে তাই এমাম বলছেন শিক্ষা দিচ্ছেন অন্যদের সঙ্গে সব সময় বন্ধুত্বর প্রকাশ করো অন্যরা যখন তোমার কথা শুনে তোমার ব্যবহার দেখেন তোমাকে নিজের বন্ধু মনে করে নিজের আপন মনে করে তোমাদের থেকে যেন ঘৃণা না করে বা তোমাদের থেকে যেন দূরে থাক না থাকে এমন ব্যবহার করো এমনভাবে চলাফেরা করো লোক যেন তোমার পাশে এসে বসতে চায় তোমার সঙ্গে সাক্ষাৎ করতে চায় তোমার সঙ্গে হাত মিলাতে চায় বা তোমার সঙ্গে যেন দুটো কথা বলতে চায় এরকম একটা পরিবেশ আমাদেরকে গড়ে তুলতে হবে নিজের ব্যবহারের মাধ্যমে আগে ইমাম রেজা আলাইসালাম বলছেন বুরে কামো সে বাসনা নেক কামো কি আঞ্জামদেহি সে বেহতার হ্যায় কত সুন্দর কথা ইমাম বলছেন তুমি যদি নেকি না করতে পারো ভালো কাজ না করতে পারো তো কমসে কম বুরাই থেকে দূরে থাকো কমসে কম অসৎ কাজ থেকে দূরে থাকো এটাই তোমার জন্য মঙ্গল ইস্তানেবসৈয়াত তাদা আফলকুমুল হাসানাত হাদিস বলছে ইস্তানেবসৈয়াত তাদা হাসানাত তোমরা শুধু অসৎ কাজ থেকে বুড়ো কাজ থেকে দূরে থাকো তোমাদের নেকি বৃদ্ধি হয়ে যাবে একটা কথা হাদিসে বলা হয়েছে অনেক অনেক সময় হয়তো আপনারা আশ্চর্য হবেন যে কোনো মানুষ যদি অজু করে রাত্রে ঘুমিয়ে পড়ে বিছানার উপরে আছে ঘুমিয়ে আছে সারা রাত তার এবাদাতে কাটছে এটা কিন্তু হাদিস আমার কথা নয় হাদিস বলছে কোনো ব্যক্তি যদি অজু করে শোয় তো তার ঘুম আল্লাহর নজরে এবাদত হবে কেন সে তো কোনো নেকি করছে না কোনো ভালো কাজ করছে না তো ইমামদের কাছে যখন এর ব্যাখ্যা জিজ্ঞাসা করা হলো যে ইমাম একজন ঘুমিয়ে আছে আর সেই সময় সে কোনো নামাজ পড়ছে না কোনো রোজা রাখছে না কোনো অন্য এবাদত করছে না নেকি করছে না তবুও তার ওই ঘুম এবাদতে গণনা হচ্ছে কেন তখন ইমাম বললেন ওই সময় ওই ব্যক্তি যদি চাইতো তো জেগে কোনো পাপ করতে পারতো কোনো পাপ করত সে জেগে পাপ করছে না বলে ওই সময়টা আল্লাহর নজরে নেকিতে গণনা হচ্ছে চিন্তা করুন নিজেকে শুধু পাপ থেকে মুক্তিতে রেখেছে পাপ থেকে বাঁচিয়ে রেখেছে তার নেকি অটোমেটিক লিখছে তাই এই ফেরিস্তা যে দুই ফেরিস্তা কেরামল মিন আমাদের কাদের উপরে বসে আছে আর সব সময় তাদের কলম চলছে ডান সাইডের ফেরিস্তা আমাদের নেকি লিখছে আর বাম সাইডের ফেরিস্তা আমাদের বদি লিখছে ডান সাইডের ফেরিস্তার কলম সবসময় চলছে আমরা নেকি করি আর না করি তার কলম চলছে বা সাইটের ফেরিস্তা তখন তার কলম চলে যখন আমরা কোনো পাপ করি যতক্ষণ পাপ না করছি সে কিছু লেখে না পাপ তাকে আল্লাহ অর্ডার দিয়েছে যদি আমার বান্দা আমার হুকুমের বিরুদ্ধে যায় আল্লাহ রসুলের হুকুমের অমান্য করে কোনো ভুল করে কোনো পাপ করে তখন তুমি সেটাকে রেজিস্টার করবে লিখবে আর ডান সাইডের ফেরিস্তা সবসময় তার কলম চলছে আমি নেকি করলেও তার কলম চলছে আর নেকি না করলেও তার কলম চলছে কেননা যে সময় আমি নেকি করছি না বসে আছি কিন্তু পাপ করছি না ওই পাপ করছি না পাপ থেকে দূরে আছে বলে তার কলম চলছে নেকিতে তাহলে চিন্তা করুন আল্লাহ কত করুণাময় কত দয়াময় কত ভালোবাসে নিজের বান্দাদেরকে যে নেকি করছে না বসে আছে শুধু পাপ করছে না বলে তার নেকির খাতায় বৃদ্ধি হচ্ছে কিন্তু যতক্ষণ সে পাপ না করছে তার নেকি বৃদ্ধি হচ্ছে আর যখন সে পাপ করবে তখনও ফেরিস্তা লিখছে আর পাপ করার পরেও আল্লাহ সুযোগ দিচ্ছে রবায়ত বলছে এক ঘন্টা তিন ঘন্টা আবার অনেক চব্বিশ ঘন্টা আবার অনেক রবায়ত বলছে তিন দিন তাকে সুযোগ দেওয়া হয় তওবা করার আল্লাহ বলে এই ফেরিস্তাকে যে বাসাইটের ফেরিস্তা লেখে আল্লাহ তাকে বলে এখন লিখো না আমার বান্দা হয়তো ভুল করেছে এক্ষুনি সে তওবা করবে এক্ষুনি সে ফিরে আসবে এক্ষুনি সে আমার কাছে ক্ষমা চাবে সে ভুল করে ফেলেছে শয়তানের চক্রান্তে পড়ে তার মা শয়তানের চক্রান্তে পড়ে সে ভুল করে ফেলেছে বা পাপ হয়ে গেছে সে তবা করবে চিন্তা করুন এক ঘন্টা দু ঘন্টা চব্বিশ ঘন্টায় ফেরিস্তাকে আল্লাহ মানা করে লিখো না তারপরেও যখন তওবা করে না ভুল স্বীকার করে না তখন তাকে আল্লাহ বলে এবারে লিখে দাও তাহলে আল্লাহ কত ভালোবাসে আমাদেরকে তবা করার সুযোগ দিয়েছে তুবু এলাল্লাহে তওবাতান নসুহা আল্লাহর নিকটে এইভাবে তবা করো যেন তোমার তবা দেখে অন্যরা নসিহাত নেয় অন্যরা যেন শিক্ষা লাভ করে আমাদের সমাজে অনেক মানুষ এমন ছিল বা আছে তাদের পূর্বের জীবনে তারা অনেক ভুল করেছে অনেক পাপ করেছে এমন এমন পাপ করেছে তাদের পাপকে দেখে মানুষ তাদের ঘৃণা করত কিন্তু এক সময় আসছে আল্লাহ তাদেরকে তৌফিক দান করছে তারা নিজের ভুল থেকে বাইরে আসছে তবা করে নেকি শুরু করেছে নামাজ পড়া শুরু করেছে রোজা রাখা শুরু করেছে দান খয়রাত করছে সমাজের কল্যাণের কাজ করছে সবার সঙ্গে ভালো ব্যবহার করছে তার মানুষ আগের পূর্বের দিনে যে পাপ করেছিল সেগুলো ভুলে যাচ্ছে চিন্তা করুন এইভাবে নিজেকে আমাদেরকে গড়ে তুলতে হবে তাই এখানে বলা হচ্ছে বুড়ে কামো সে বাসনা নে কামো কি আঞ্জাম দেহি সে বেতার মানে অসৎ কাজ থেকে বেঁচে থাকা ভালো কাজ করার চেয়ে তো উত্তম কারণ অনেক অনেক সময় হয়তো কেউ ভালো কাজ করছে লোক দেখানোর জন্যে অন্যদেরকে দেখার জন্য রিয়াকারী লোক দেখানোর জন্য ভালো কাজ করলে সে কার কোনো ফল পাওয়া যাবে না কেয়ামতের দিন আল্লাহ বলে দেবে যাও যাকে দেখানোর জন্য নেকি করেছিলে তার কাছ থেকে ফল নাও তার কাছ থেকে যাজা নাও তার কাছ থেকে সব নাও সে কিচ্ছু দিতে পারবে না তো এই নেকি করার চেয়ে তো চুপচাপ থাকা তাতে লাভ বেশি পাপ যদি না করি তো আল্লাহ রব্বুল আলমিনের নজরে আমরা সে সময় সবে থাকব যতক্ষণ পাপ না করছে আর যখন পাপ করব তখন ফেরিস্তা লিখবে হয়তো অনেক অনেক সময় পাপের পরেও আল্লাহ সুযোগ দেয় কিন্তু যদি আমাদের অভ্যাস হয়ে যায় পরের পাপের পরে পাপ করছি পাপের পরে পাপ করছি একবার তওবা করছি না আল্লাহর ভয় করছি না তখন ফেরিস্তা বলকে আল্লাহ হুকুম দেয় লিখে যাও লিখে যাও লিখে যাও তো আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক আমরা নেকি যদি নাও করতে পারি তো কমসে কম বোরাই যেন না করি খারাপ বা মন্দ থেকে যেন আমরা নিজেকে দূরে রাখতে পারি আমাদের নেকি অটোমেটিক বৃদ্ধি হতে থাকবে এবারে আগে বলছেন ইমাম আলাহ ইসলাম खुदावंद आलम ज़्यादा बात करने वाले माल को ज़ाय और बर्बाद करने वाले और ज़्यादा सवाल करने वाले को पसंद नहीं करता মনে রাখবেন যারা অযথা কথা বলে বিনা প্রয়োজনে কথা বলে তারপরে নিজের সঞ্চয় দৌলত মাল ধন দৌলত আল্লাহ যাকে যা দান করেছে বৃথা খরচ করছে প্রয়োজন নেই বাড়িতে একটা মনে করুন টিভি আছে আর একটা টেলিভিশন কিনে আনছে বাড়িতে একটা কোনো প্রয়োজন জিনিস আছে হয়তো একটু ছোট কাজ হয়ে যাচ্ছে তাছাড়া বড় জিনিস নিয়ে আসছে এইভাবে মানে অপচয় তা আল্লাহ একে পছন্দ করে না আর বেশি প্রশ্ন মানে বিনা অর্থের প্রশ্ন অনেক অনেক সময় আমাদের মধ্যে কিছু লোকের এটা স্বভাব মানে তারা কিছু শিখতে চায় না শুধু প্রশ্ন করে সামনেওয়ালাকে ফাঁসাতে চায় এখানে এমাম কি বলছেন বিনা প্রয়োজনে কোনো প্রশ্ন করো না হ্যাঁ যদি জ্ঞান লাভ করার জন্যে কিছু জানার জন্যে কোনো প্রশ্ন করতে চাও অবশ্যই করো আল ইলম সওয়াল হাদিস বলছে প্রশ্নের মধ্যে জ্ঞান রেখেছে আল্লাহ যত প্রশ্ন করবে তত জ্ঞান বৃদ্ধি পাবে কিন্তু এমন প্রশ্ন করো না যাতে তোমার জ্ঞান বৃদ্ধি পাবে না বা যে প্রশ্নের মধ্যে কোনো লাভ নেই যেমন এমাম আলী আলাইসালাম মসজিদে কুফার মেম্বার থেকে যখন বলেছিলেন সালুনি সালুনি কবলান তফকদুনি আমার কাছে জিজ্ঞাসা করো যা কিছু জিজ্ঞাসা করার আছে জিজ্ঞাসা করো এর আগে তোমরা আমাকে হারিয়ে ফেলবে মানে আমাকে হারিয়ে ফেলার আগে যা কিছু জানার আছে আমি যতক্ষণ আছে আমার কাছ থেকে জেনে নাও ওখানে এক বোকা দাঁড়িয়ে বলছে মাওলা আলী আমার মাথায় কতটা চুল বলতে পারবেন মাওলা আলী বিশ্বাস করে হাসলেন একবার চিন্তা করুন কত বোকামোর সওয়াল করেছে মাওলা আলী বলছেন আমি যদি তোমার মাথায় কতটা চুল আছে যদি বলে দেয় তুমি গুনতে পারবে তাছাড়া ওই তোমার মাথায় কতটা চুল আছে ওটা জেনে তুমি কি লাভ করবে বলো তোমার কি লাভ হবে এই সমস্ত হচ্ছে বৃথা সওয়াল বেকার সওয়াল এর কোনো অর্থ নেই তো আল্লাহ বলছে আল্লাহ ওই ব্যক্তিকে পছন্দ করে না যারা বৃথা প্রশ্ন করে যে প্রশ্নের উত্তর জেনে তারা কোনো লাভবান হতে পারবে না তো আমাদের মধ্যে অনেক লোক আছে এমন এমন প্রশ্ন করবে যে প্রশ্নের উত্তর পেয়ে সেও লাভবান হবে না বা অন্য কেউ শুনলে সেও লাভবান হবে না তো এমন প্রশ্ন করবেন না এমন প্রশ্ন করুন যে প্রশ্ন করলে আপনার জ্ঞান বৃদ্ধি পাবে যা উত্তর পেলে কিছু শিখতে পারবেন তাই একটা জিনিস মনে রাখবেন ইমাম রেজাল ইসলাম বলছেন যে ব্যক্তি বেশি কথা বলে বিনা প্রয়োজনে কথা বলে মালকে অপচয় করে বা বিনা প্রয়োজনে মানে প্রশ্ন করতে থাকে এমন প্রশ্ন যে প্রশ্নে কোনো অর্থ নেই বা যার মধ্যে কোনো শিক্ষা নেই আল্লাহ তাকে পছন্দ করে না তাকে ভালোবাসে না আগে ইমাম আলাইসালাম বলছেন मोमिन उस वक्त तक मोमिन नहीं कहा जाएगा जब तक कि वो अपने में तीन बातें ना पैदा करे अलमोमिन ला यकून मोमिनन हकीकियन हत्ता তকুনা ফিহে সালাসত খেসালিন হাদিস এইভাবে বলছে একটা মমিন ততক্ষণ পর্যন্ত হকিকি মমিন হতে পারবে না সঠিক মমিন হতে পারবে না যতক্ষণ তার মধ্যে এই তিনটি গুণ না আসবে अपने परवरदिगार की सुन्नत अपने पैगंबर की सुन्नत अपने इमाम की सुन्नत মানে তার মধ্যে তিনটি তিনটি সুন্নত যদি থাকে তো সে এক হাকিকি মমিন হতে পারবে একটা ভালো মমিন হতে পারবে আর এই তিনটি সুন্নত যদি তার মধ্যে না থাকে তো সে কখনো হকিকি মমিন হতে পারবে না হয়তো সে চান্দার মমিন হতে পারবে অমুক মমিন অত চান্দা দিয়েছে হয়তো লোক কাগজে লিখে দেবে অমুক মমুন মমিন এইটা দিয়েছে কিন্তু আল্লাহ নজরে সে হকিকি মমিন হতে পারবে না যতক্ষণ তার মধ্যে এই তিনটি সুন্নত নামা পাওয়া যাবে একটি আল্লাহর সুন্নত দ্বিতীয় নবীর সুন্নত তৃতীয় এমামের সুন্নত আল্লাহর সুন্নত কি পরবর্দিগার কি সুন্নত সুন্নত রাজকে পর্দা হয় আল্লাহর সুন্নত হচ্ছে রাজকে লুকানো আমরা কে কি করছি সব আল্লাহ কিন্তু খবর রাখে রাখে না আমরা রাতের অন্ধকারে অন্যদের নজর থেকে বাঁচিয়ে কত কি করছি আমরা ভাবছি কেউ দেখছে না আন্তফি আইনিল্লাহ ফঞ্জুর মাদা তারা তুমি তোমার প্রতিপালকের চোখের সামনে তার দৃষ্টির সামনে এবারে ভেবে দেখো তুমি কি করবে আর কি না করবে আল্লাহ আমাদের সমস্ত রাজ জানে আমাদের সমস্ত রহস্য সে দেখছে আমাদের সমস্ত গোপন তথ্যের খবর সে রাখে তারপরেও সে আমাদের রাজকে লুকিয়ে রেখেছে হাদিস বলছে যদি আল্লাহ তার বান্দাদের রাজকে ফাঁস করে দিত গোপনে তারা যে পাপ করছে সেগুলো যদি প্রকাশ করে দিত তো তোমরা এক অপরকে দাফন করতে না এক অপরকে সাক্ষাৎ করতে না এক অপরকে সালাম করতে না আমার সামনে খুব মিষ্টি ভাষায় কথা বলছে খুব মধুর ভাষায় কথা বলছে হুজুর আপনি খুব ভালো মানুষ আপনি খুব জ্ঞানী আপনি খুব নেক লোক খুব প্রশাসে আমার পশনে যে আবার আমার গিবাদ শুরু করেছে ওই লোকটা একদম বাজে লোক ওই লোকটা মেশার মতো না মানে এখানে একরকমের কথা ওখানে যেতে ওখানে যে কথাটা আমার বিরুদ্ধে যে বলছে সে আমি হয়তো শুনছে না কিন্তু আল্লাহ তো শুনছে এবারে আল্লাহ যদি ওইটা প্রকাশ করিয়ে দেয় যে অমুক লোকটা দেখো এখান থেকে যে তোমার বিরুদ্ধে এই কথা বলেছে তখন আমি আর তাকে ভালোবাসবো তাকে সালাম করব সে মারা গেলে তাকে দাফন করতে যাব তাই ইমাম বলছেন যে আল্লাহ তোমাদের রাজকে লুকিয়েছে তো তোমরাও ওইরূপ অন্যদের রাজকে লোকাও অন্যদের আয়বকে লোকাও অন্যদের খুদকে লোকাও যদি কেউ ভুল করে তা তার ভুল সবার সামনে বলো না তার ভুল সবার সামনে প্রকাশ করো না আল্লাহ যখন তোমাদের ভুলকে লুকিয়ে রেখেছে তো তুমি কেন কারোর ভুলকে প্রকাশ করছো হ্যাঁ যদি বলার দরকার হয় তাকে বলো যে ভুল করেছে যদি তাকে বলা হয় তার ভুলের সংশোধন হয়ে যাবে তাকে না বলে যদি অন্যকে বলা হয় তো এটা গিবাত হবে তাই মনে রাখবেন হাদিসে বলা হয়েছে আমি যদি ভুল করে থাকি তো আমাকে বলো কেননা ভুলের সংশোধন আমাকে করতে হবে অন্যকে বলো না সে সংশোধন আমার ভুলের করতে পারবে না এই জিনিসটা যদি আমরা বুঝি তো কখনো কারো নিন্দা করব না বা কারোর পিছনে কারোর গিবাত করব না আর গিবাত মানে কি তার ওই পাপকে নিজের মাথায় নিয়ে নেওয়া আর নিজের নেকি তাকে দিয়ে দেওয়া আমাদের মধ্যে কোনো বুদ্ধিজীবী এমন আছে নিজের পরিশ্রম করা পয়সা আয় অন্যকে ফ্রিতে দিয়ে দেবে না আমরা যত নেকি করছি মনে রাখবেন আমরা যদি কারোর গিবাদ করি তো সঙ্গে সঙ্গে আল্লাহ ফেরিস্তাকে হুকুম দেয় এই বুড়াই এর খাতায় লিখে দাও আর ওর নেকি এর খাতায় ট্রান্সফার করে দাও তাহলে আমরা কি জেনে শুনে কারোর বুড়াই করবো নিজের নেকি অন্য কাউকে দিয়ে দেবো অন্য কারোর বাদি বা বোরাই নিজের কাঁধে নিয়ে নেবো না তাহলে বোরাই থেকে দূর থাকতে হবে তা আল্লাহ সন্ন্যত কি আল্লাহ পর্দাফসি করে আল্লাহ রাসকে লুকিয়ে রাখে তো আমরাও অন্যদের রাসকে লুকিয়ে লুকিয়ে রাখবো কারোর রাস ফাঁস করবো না আল মজাল আল আমানা ইমাম রাজা ইসলামী বলেছেন আমরা যে বৈঠকে যে যেখানে একত্রিত হয়ে বসি এই মৈলিশ এই বৈঠক একটি আমানাত এখানে যে আলোচনা হচ্ছে কথা হচ্ছে যদি কেউ না চায় তো সেটা যেন বাইরে বলো না এটা মহাপাপ তো আল্লাহ আল্লাহর সুন্নত কি রাজদারি মানে পর্দাপোষী কারোর আয়বকে অন্য সামনে কারোর বুড়াইকে কারোর খুদ বা কারোর মধ্যে যদি কোনো রকমের ভুল থাকে তো সেটা অন্যদের সামনে প্রকাশ করো না যদি সম্ভব হয় তাকে বলো আপনি পয়গম্বর কি সুন্নত মানে আমরা যদি মমিন হতে চাই তো পয়গম্বরের সুন্নত আমাদের মধ্যে আসতে হবে আনতে হবে রাখতে হবে पैगम्बर सुन्नत কি पैगम्बर কি सुन्नत লোককে সাথ আচ্ছে আখলাক সে পেশ আনা आना पैगम्बरদের সুন্নত কি যারা ওনারা সবসময় অন্যদের সঙ্গে সৎ ব্যবহার করতেন অন্যদের সঙ্গে ভদ্রভাবে ব্যবহার করতেন অন্যদের সম্মান করতেন যত্ন আহ্বান করতেন আমরাও ওইভাবে অন্যদের সম্মান করব। যত্ন আহ্বান করব। মিষ্টি ভাষায় ভালোবাসায় কথা বলবো তাদেরকে বোঝানোর চেষ্টা করব। তখন তারা আমাদের কথা শুনবে বা সম্মান করবে যদি আমরা অভদ্র ভাষায় কথা বলি বা অসৎ ব্যবহার করি কখনো কেউ আমাকে ভালোবাসবে না বা আমি কারো প্রিয় প্রিয় হতে পারবো না তাই পয়গম্বরের সুন্নত হচ্ছে অন্যদের সঙ্গে ভালো ব্যবহার করো তু নাস কামা তুহিব আইউ আমিলু কাবে মানুষ মানুষের সঙ্গে ওইভাবে ব্যবহার করো যেভাবে তুমি চাও লোক তোমার সঙ্গে করুক তো আমরা সবাই চাই অন্যরা আমার সঙ্গে ভালো ব্যবহার করুক তো এটা কখন হবে যখন আমি অন্যদের সঙ্গে ভালো ব্যবহার করব। আমি যখন অন্যর সঙ্গে ভালো ব্যবহার করব তার পরিপ্রেক্ষে সেও আমার সঙ্গে ভালো ব্যবহার করবে কিন্তু আমি যদি কারোর সঙ্গে দুর্ব্যবহার করি খারাপ ব্যবহার করি তো সে আমার সঙ্গে ভালো ব্যবহার করবে না তো আগে নিজেকে ভালো হতে হবে তাই অনেক অনেক সময় আপনারা দেখেছেন বাসে ট্রেনে লেখা থাকে আপনার ব্যবহার আপনার পরিচয় কেভাবে ব্যবহার করবেন সেইভাবে আপনার পরিচয় হবে সেইভাবে লোক আপনাকে জানবে বা চিনবে তাই পয়গম্বরের সুন্নত হচ্ছে অন্যদের সঙ্গে সৎ ব্যবহার করা ভালো ব্যবহার করা সুচরিত্রর সঙ্গে মেলামেশা করা এটাই মনে করুন এমামে জামান আলাহ ইসলামের যদি আমরা সাথী হতে চাই আমরা যে আশা করছি যে নিজের যুগের এমামের সঙ্গী হব বা সাথী হব তো যুগের এমামের সঙ্গী সাথে হতে গেলে হাদিসে বলা হয়েছে নিজের ব্যবহারকে সুন্দর করতে হবে মানসার রহাইয়াকুন আমিন আসাবিল কায়েম ফালি আন্তদির নবী করিম ইসলাম নিজের হাদিসে বলেছেন শেষ যুগে এমাম ইমাইদ আলাহ ইসলামের সম্পর্কে যে আমার কায়েম মানে এমামে জামান আলাহ ইসলামের সঙ্গী হতে চায় সাথী হতে চায় সাহাবি হতে চায় মানসাররা ইয়াকুনা মিন আসাবিল কায়েম ইমামে জামানার শেষ যুগে ক্যাম করবেন পৃথিবী থেকে জুলম জওয়রকে মুছে আদল ইনসাফে ভরে দেবেন তো সেই ইমামের যদি আমরা সঙ্গী সাথী হতে চাই তো নবী করিম সাল্লাম কী বলছেন কেমনভাবে নিজেকে গড়ে তুলতে হবে কি করতে হবে ফালিয়া আমাল বিল ওয়ারা আল্লাহর ভয় করে চলতে হবে আল্লাহর ভয় করে কাজ করতে হবে ফল ইয়ামাল বিল ওয়ারাম মাহাসিন আল আখলাক আর নিজের ব্যবহারকে ভালো করতে হবে যদি আমার ব্যবহার ভালো না হয় এমামের সাথে আমি কখনো হতে পারবো না কেননা দুশ্চরিত্র মানুষ কখনো এমামের সাথী হবে না ইমামের সাথী তারাই হবে যারা চরিত্রবান যারাদের ব্যবহার ভালো ফলিয়ন্তদের এমামের অপেক্ষা করতে বলা হয়েছে তাদেরকে যদি আমরা আল্লাহর ভয় করে চলি এবং আমাদের ব্যবহার ভালো হয় তাহলে আমরা ইমামের অপেক্ষা করব আর ইমামের যখন জোহর হবে ইনশাল্লাহ আমরা ওনার সাথী বা সঙ্গী হব শেষ যে সুন্নাত সেটা হচ্ছে আপনি ইমামকে সুন্নাত ইমামের সুন্নাত কি ইমামের সুন্নত হচ্ছে और इमाम की सुन्नत तंगी और सख्ती में सब्र व जब्त का मुजाहरा करना আল্লাহর সুন্নত বলেছি রাজকে গোপনে রাখা নবীর সুন্নত মানুষের সঙ্গে সদ্ব্যবহার করা আর ইমামের সুন্নত হচ্ছে দুঃখ কষ্টের সময় সবর বা ধৈর্য রেখে আল্লাহর পথের উপরে টিকে থাকা অনেক অনেক সময় আমরা সামান্য কষ্ট পেলে সঙ্গে সঙ্গে আল্লাহকে ভুলে দিই আল্লাহর বিরুদ্ধে কথা বলি আল্লাহর নালিশ করি অন্যদের সঙ্গে বা এমন এমন কাজ করি যেগুলো শরীয়তে বৈধ নয় না ওই সময় ধৈর্য ধরে হকের ওপরে কায়েম থাকতে হবে তাহলে আল্লাহ আমাদেরকে ভালোবাসবে এবং আমরা সত্য মমিন হতে পারবো সুখে থাকলে মমিন হয়ে যাব আর দুঃখে থাকলে কাফির হয়ে যাব এটা কিন্তু ঠিক নয় তাই ইমামের সুন্নত হচ্ছে তঙ্গি ও শক্তি মে সব রোজাবতকে মোজাহারা করা মানে যখন দুঃখ বা কষ্টের সময় সংকটের সময় ধৈর্য ধরে আল্লাহর পথের উপরে টিকে থাকা এটাই হচ্ছে সত্য মমিনের পরিচয় তো আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক আমরা যেন এই সুন্নতের ওপরে আল্লাহর সুন্নতের ওপরে নবীর সুন্নতের ওপরে বা ইমামের সুন্নতের ওপরে আমাল করে সত্য মোমেন হতে পারি এই বলে আমার আজকের বক্তব্য এখানে শেষ করছি ওয়াহর দাওয়ানা আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন